السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামী আকিদা বিষয়ক আরেকটি বিষয় নিয়ে আজকের আলোচনা যা থাকবে সেই কারণগুলো উদ্ঘাটন করাই আজকের আলোচনার উদ্দেশ্য মানুষ যে কারণে শিরকে পতিত হয় এর তো অনেক কারণ রয়েছে কিন্তু আমরা এর মধ্য থেকে চারটি কারণ বিশেষভাবে উল্লেখ করব যেগুলো বিশাল ভূমিকা রাখে শিরিক মানুষের মধ্যে প্রচার হওয়ার ক্ষেত্রে তার মধ্যে প্রথমটা হচ্ছে যে নবী এবং আলেবাইদ এবং নেককারদের ব্যাপারে তাদের বাড়াবাড়ি এই বাড়াবাড়ির কারণে শিরিক অনেক ছড়িয়ে যাচ্ছে সমাজে দ্বিতীয় নম্বর হচ্ছে যে কবরকে সম্মান দেওয়া এবং কবরকে সম্মান দিয়ে কবরের কবর উপর মসজিদ তৈরি করা সেটাও শিরকের প্রচার প্রসারে বিশাল ভূমিকা রাখে তৃতীয় নম্বর হচ্ছে যে গাছ পাথর ইত্যাদি হ্যাঁ, এগুলো নিয়ে বরকত হাসিল করা আরও যত জিনিস আছে যে বরকত হাসিল করা কোনো জিনিসের মাধ্যমে সেটাও আপনার শিরিকের প্রচার প্রসারের একটা বিশেষ কারণ আর চার নম্বর আছে ছবি সেটাও আপনার একটা বিশাল মাধ্যম মানুষের মাঝে আপনার শিরিক ছড়ার কারণ হিসেবে এবং মূর্তি ইত্যাদি এই প্রত্যেকটার আবার বিস্তারিত বর্ণায় আমরা যাচ্ছি ইতিমধ্যে প্রথম নম্বর যেটা বলছিলাম যে নবী এবং আলে বাইত হ্যাঁ, নবীর সাথে সম্পর্ক এবং নেককারদের ব্যাপারে বাড়াবাড়ি বাড়াবাড়ি কাকে বলে সেটা আগে বুঝতে হবে যেটাকে আরবিতে গুলু বলা হয় হ্যাঁ, গুরু বা বাড়াবাড়ি বলা হয় যে বিশ্বাস কথা ও কাজের ক্ষেত্রে আল্লাহ যা আদেশ করেছেন সেটাকে ডিঙ্গিয়ে যাওয়া সেটাকে ডিঙ্গিয়ে আরো সামনের দিকে অগ্রসর হওয়া হম এটার নাম আছে বাড়াবাড়ি এই বাড়াবাড়ি করার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে এবং সেই ব্যাপারে সতর্ক করা হয়েছে রসুল আকরম সাল্লাহামের পক্ষ থেকে কারণ যখন বাড়াবাড়ি এত ভয়াবহ যে শিরিকের প্রচলনের ক্ষেত্রে তার বিশাল ভূমিকা এই কারণে কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে হ্যাঁ, উভয়ের মধ্যে রয়েছে বাড়াবাড়ির ব্যাপারে নিষেধাজ্ঞা এবং এই ব্যাপারে হ্যাঁ, আপনার সতর্ক বাণী আল্লাহ বলেন সুরানিসার একশো একাত্তর নম্বর আয়তের মধ্যে يا أهل الكتاب لا تغلوا في دينكم যে হে আহলে কিতাবরা যে আহলে কিতাব মানে ইহুদি খ্রিস্টানরা যে তোমরা তোমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না মানে আল্লাহ যে সীমা রাখা তোমাদেরকে বাতলিয়ে দিয়েছেন সেটা অতিক্রম করে যাবে না তাইলে আলী কিতাবকে আল্লাহ সাহেব বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন আর আলী কিতাব বলতে বোঝানো হয় ইহুদিদেরকে ইহুদিদের বাড়াবাড়ির একটা ধরন বলছি যে তারা ওজাইর আলী ইসলাত ইসলামের ব্যাপারে বাড়াবাড়ি করে তাকে আল্লাহর সন্তান বলে আপনার দাবি করেছে এবং খ্রিস্টান দ্বিতীয় নম্বর আহলে কিতাব বলতে খ্রিস্টানদেরকে বোঝানো হয় খ্রিস্টান বাড়াবাড়ির একটা পর্যায়ে যেমন ঈশা আল ইসলাত ইসলামের ব্যাপারে তারা বাড়াবাড়ি করেছে এবং তারা কখনো বলেছেন তিনি হচ্ছেন আল্লাহর সন্তান আবার কখনো কখনো বলেছেন তিনি আল্লাহ সুতরাং নবীর ব্যাপারে তারা বাড়াবাড়ি করেছে উভয়ে এই ক্ষেত্রের মধ্যে এই কারণেই আপনার আল্লাহ সতর্ক বাড়ি দিয়েছেন যে তারা যেন বাড়াবাড়ি না করে হ্যাঁ, তো এটা বলার মাধ্যমে আমাদের উম্মতকে উম্মত মোহাম্মদীকে আল্লাহ সেটা বলে সতর্ক করছেন করছেন যে তারাও যেন নবী সাল্লাহ সাথে এমন আচরণ না করে যেরকম ইহুদিরা উজাইল ইসলামের সাথে করেছেন এবং খ্রিস্টানরা ঈসা আলি ইসলামের সাথে করেছেন যেন সেটা মুসলমানদের মধ্যে পাওয়া না যায় এই কারণে আল্লাহ শাহানু তাদের কথা উল্লেখ করে আমাদেরকে সতর্ক করেছেন দ্বিতীয় নম্বর আরেকটি হাদিস হ্যাঁ, আবদুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন যে ওমর রদি একবার মিম্বরে উঠে বলেছিলেন যে আমি রসুল আকরম সাল্লাম থেকে শুনেছি তিনি বলেন লাতুতরুনি খামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম ফাইন্নামা আনা আব্দুহু ফাকুরু আব্দুল্লাহ রসুল তিনি বলেন যে আমি রসুল থেকে শুনেছি যে তোমরা হ্যাঁ, আমার ব্যাপারে প্রশংসা করতে বাড়াবাড়ি করবে না যেরকম ভাবে খ্রিস্টানরা এমনি মারিয়াম মানে ঈসা ইসলামের প্রশংসার ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে হ্যাঁ, আমি কেবলমাত্র আল্লাহর বান্দা সুতরাং আমার ব্যাপারে তোমরা বলবে যে তিনি হলেন আল্লাহর বান্দা এবং তার রাসুল এই যে লাতুত্রণী এত্রা এত্রার মানে কি সেটা হচ্ছে যে প্রশংসার ক্ষেত্রে সীমা অতিক্রম করা এবং মিথ্যা প্রশংসা করা যেটা আমাদের সমাজের মধ্যে প্রচলিত রয়েছে অনেকের ব্যাপারে আপনার মিথ্যা প্রশংসা করে মানুষে সীমা অতিক্রম করে সুতরাং সেটা কখনো চলবে না এবং সেটার কারণেই আপনার সীমা অতিক্রমের কারণেই আপনার সিরিক ইত্যাদি আপনার সমাজের মধ্যে প্রচলিত হয় হ্যাঁ, তো সুতরাং রসুল আকরম নিষেধ করেছেন যে আমার প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করবে না যেরকম খ্রিস্টানরা ঈসা ইসলামের ব্যাপারে করেছে এবং শেষ পর্যন্ত তাকে ইলা বানিয়ে ছেড়েছে বরং আমি হচ্ছি একমাত্র আল্লাহ রসুল সুতরাং তোমরা আমার ব্যাপারে বলবে যে আমি আল্লাহ আল্লাহর বান্দাউ রসুল হ্যাঁ এবং এই কথার বাইরে যাবে না আর বাড়াবাড়ি করতে যাবে না হ্যাঁ এখন আরেকটি ব্যাপার হচ্ছে ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করতে ইহুদি খ্রিস্টানদেরকে নিষেধ করা হয়েছে কারণ কি ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা এটা আসলে ধ্বংসের কারণ হ্যাঁ আপনার পূর্ববর্তী যারা উন্মত ছিলেন মানে ইহুদি খ্রিস্টান তারা ধ্বংস হয়েছে এই কারণেই হম এবং এই যে বাড়াবাড়ি তারা করেছে হ্যাঁ, তাদেরকে শেষ পর্যন্ত ধ্বংসের ধরনটা বুঝছি বুঝাচ্ছি সেটা হচ্ছে বাড়াবাড়িটা এমনভাবে করেছে তারা হ্যাঁ, তাদের নবীদেরকে নিয়ে যে শেষ পর্যন্ত হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যের বাধাদের দিকে নিয়ে গেছে কারণ জয়ের আলী সালাতামকে এবং ঈশা আলী সালাতামকে যখন তারা আল্লাহর আপনার আল্লাহ অথবা আল্লাহর সন্তান বানিয়ে ফেলেছে সুতরাং এই ক্ষেত্রে গাইরুল্লাহ ইবাদত দিকে তারা অগ্রসর হয়েছে আর যখন গাইরুল্লাহ ইবাদতের দিকে গেছে যাওয়ার পরে তারা তো আপনার কি সিরকে অবতীর্ণ হয়েছে আর সিরিক করার কারণে দুনিয়াও হারিয়েছে আখরাত হারিয়েছে এটার মানে ধ্বংস হওয়া তাইলে আপনার ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করলে শেষ পর্যন্ত গাইরুল্লাহ ইবাদতের দিকে চলে যায় এবং সেইভাবেই হ্যাঁ, তারা ধ্বংসের দিকে হ্যাঁ, ধাবিত হয় দুনিয়াও হারায় আখরাত হারায় হ্যাঁ এটার প্রমাণ হচ্ছে আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ আরেকটি হাদিস যে তিনি বলেন রসুলের আসলাম করেন যে তিনি বলেন যে রসুল আকরম ইসলাম করেন যে হে মানুষ তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করতে যাবে না কারণ এই ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করতে গিয়ে তোমাদের পূর্ববর্তী যারা উন্নত ছিল তারা ধ্বংস হয়ে গেছে হ্যাঁ, সুতরাং তোমরাও হ্যাঁ, এরকম বাড়াবাড়ি করে ধ্বংস হতে যাবে না এটা হচ্ছে কথা হ্যাঁ সুতরাং এটা গেল একটা যে নবী রসুলদের ব্যাপারে বাড়াবাড়ি করা সেটা একটা আরেকটা হচ্ছে আপনার এখন আমরা বিস্তারিত দিকে যাচ্ছি এতক্ষণ আমরা শুধু বাড়াবাড়ির কথা বলছি যে বাড়াবাড়ি কাকে বলো এবং তাদের তার ধরনটা কি তো প্রথম নম্বর বিস্তারিত বলতে গিয়ে আমরা প্রথম বলবো নবী এবং নেকারদের ব্যাপারে বাড়াবাড়ি নবী এবং নেকারদের নিয়ে বাড়াবাড়ি করার মানে কি যে তাদের সম্মান করতে গিয়ে বাড়াবাড়ি করা মানে সীমা অতিক্রম করা হ্যাঁ এবং এটা এইভাবে যে তাদের যে মর্যাদা আল্লাহ রসায়ন তাদেরকে দিয়েছেন সেই মর্যাদার উপরে উঠিয়ে দেওয়া এটা হচ্ছে বাড়াবাড়ি যে নবী রসুল এবং নেককারদের ব্যাপারে একটা মুসলমানের কর্তব্য হচ্ছে একজন মুসলমানের যে তাদের ব্যাপারে সে মধ্যপথ অবলম্বন করবে যে শরীয়ত তাদেরকে যেই অবস্থানে রেখেছে সেই অবস্থানে সেই তাদেরকে রাখবে কখনো তাদের যে অবস্থান শরীয়ত রয়েছে সেটার উপরে তাদেরকে উঠাতে যাবে না যে তাদের তাদেরকে তাদের অবস্থান থেকে হ্যাঁ, উপরে উঠিয়ে তাদের হ্যাঁ, তাদের তাদেরকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাবে না এমন করবে না তাইলে এটা একটা বাড়াবাড়ি যে আরেকটা হচ্ছে যে তাদের এরকম আবার মানহানির আরেকটা দিক আছে যে তাদের ক্ষেত্রে আবার এরকমও করবে না যে তাদের যে অধিকার আল্লাহ তাদেরকে দিয়েছেন সে অধিকার অস্বীকার করে বসবে সেটাও করতে যাবে না তাইলে আপনার বাড়াবাড়ি না করা সেটা হচ্ছে না তাদের মর্যাদা যতটুকু আছে তার উপরে উঠিয়ে দেবে না তাদের যে মর্যাদা রয়েছে তার থেকে নিচে নামিয়ে দেবে কোনোটা করতে হবে না এটা হচ্ছে একজন মুসলমানের চরিত্র যেটাই করতে যাবেন সেখানেই আপনার হ্যাঁ, আপনার বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মধ্যে পড়ে তখন পদভষ্ট হয়ে যেতে হবে এছাড়া আর কোনো কিছুই নয় এবং হচ্ছে নবী এবং নেককারদের ব্যাপারে বাড়াবাড়ি কিছু দৃষ্টান্ত উপস্থাপন করছি এক নম্বর হচ্ছে নবীর ব্যাপারে বাড়াবাড়ি মানে যেমন নবীকে ডাকা যে কোনো বিপদে পড়ে নবীকে ডাকা এবং নবীর কাছে আপনার ফরিয়াদ করা হ্যাঁ এবং তার কাছে আশ্রয় চাওয়া এই সমস্ত নবীর ব্যাপারে বাড়াবাড়ির আরেকটা ধরন হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে নবীর নামে কসম খাওয়া হ্যাঁ এবং ঈশা ইসলামের ব্যাপারে বাড়াবাড়ি মানে তাকে ইলাহ বানানো অথবা আল্লাহর ছেলে হিসেবে তাকে ছেলে বানিয়ে বানিয়ে দেওয়া হ্যাঁ এরকমভাবে নেককার এবং অলিদের ব্যাপারে বাড়াবাড়ি করা মানে তাদের কবরের উপর ঘর তৈরি করা এবং তাদের সেই কবরের উপর কবরের চতুর্দিকে তফ করা এবং কবরের উপর সেজদা করা এগুলো হচ্ছে বাড়াবাড়ির কিছু ধরন এই ধরন যে শেষ তা না আরও অনেক ধরন রয়েছে এগুলো দৃষ্টান্তমূলক দৃষ্টান্ত স্বরূপ উপস্থাপন করা হয়েছে নেককারদের ব্যাপারে যে বাড়াবাড়ি এটা কিন্তু নুহ আলী ইসলামের সম্প্রদায়ের মধ্যে যে শিরিক আপনার প্রথমে দেখা যায় সেটার কারণে কিন্তু নেককারদের ব্যাপারে বাড়াবাড়ি যখন নোয়াল ইসরাত ইসলামের সম্প্রদায়ের মধ্যে সর্বপ্রথম আপনার শিরিকটা প্রচলন ঘটে তার কারণ ছিল তারা নেককারদের ব্যাপারে সম্মান দিতে গিয়ে বাড়াবাড়ি করেছে যে ব্যাপারটা আমরা বুঝতে গেলে হজরত ইবিন আব্বাস সেই ব্যাখ্যাটা যে ব্যাখ্যা তিনি দিয়েছেন সুরানুহের তেইশ নম্বর আয়তের সেটা শুনলে আমরা বুঝতে পারবো সুরানুহের তেইশ নম্বর আয়তে আল্লাহ বলেন ولا আল্লাহ বলেন যে তোমরা যে তারা বলছিল নূর ইসলামের সম্প্রদায়ে যারা শিরকের সাথে জড়িত ছিল তারা বলল নবীর দাওয়াতের বিপক্ষে যে তারা বলছিল যে তোমরা তোমাদের ইলাহগুলোকে প্রত্যাখ্যান করবে না না তোমরা ওয়াদকে প্রত্যাখ্যান করবে না সুয়াকে না ইয়াবুসকে না ইয়াউকে না ইয়াসরকে নাসারকে এই যে পাঁচটা নাম হ্যাঁ এইগুলা এগুলো এসে তাদের হ্যাঁ, মূর্তির নাম সেগুলোকে প্রত্যাখ্যান না করতে তারা আবেদন করেছে তাদের অনুসারীদেরকে ইবনে আব্বাস রদি আল্লাহ বলছেন যে এই যে আপনার নোয়ার ইসরাতামের যুগে যে মূর্তিগুলো ছিল সেটা কিন্তু পরবর্তীতে আরবদের মধ্যে এসে গেছে হ্যাঁ, কিভাবে এসে গেছে যে ওয়াদ যে মূর্তিটা সেটা আপনার দুমাতুল জান্দালের কালব গোত্রে সেটা গ্রহণ করেছে এবং সুয়া সেটা হুজাইল গোত্র গ্রহণ করেছে আর ইয়াবুস এটা মুরাদ গোত্র গ্রহণ করেছে তারপর আবার বনি হুতাইফ হ্যাঁ জৌফের তারা গ্রহণ করেছে হম এবং এটা আপনার যে যেরকম ভাবে সাবাদের কাছেও ছিল এটা এবং ইয়াউক যেটা সেটা আপনার হামদার পুত্র গ্রহণ করেছে নাসার যেটা সেটা হেমিয়ার পুত্র গ্রহণ করেছে আলেদিল কালা যাদেরকে বলা হয় মূর্তিগুলোর কথা আয়াতে এসেছে এইগুলো কিন্তু নোয়ার সম্প্রদায়ের কিন্তু বুজুর্গ ব্যক্তি ছিল নেককার ব্যক্তি ছিল তাদের নামে এই মূর্তিগুলার নামকরণ করা হয়েছে হ্যাঁ যখন তারা আপনার ধ্বংস হয়ে গেলেন এই এলাকার মানুষগুলো তখন তাদের সম্প্রদায়কে বুদ্ধি দিলেন কি যে তোমরা তাদের যে বৈঠকখানার মধ্যে তোমরা তাদের মূর্তি আপনার বানিয়ে নাও এবং তাদের নামে সেই মূর্তিগুলোর নাম দাও তখন কিন্তু আপনার আবাদত করা শুরু হয়নি তাদের পূজা শুরু হয়নি যখন তারা আপনার ধ্বংস হয়ে গেছে মরে গেছে এবং আপনার এলেমের ঘাটতি দেখা দিয়েছে তখনই পূজা শুরু হয়েছে এই কারণে কাইম রহমতুল্লাহ আলী বলেন যে সালহসালিনদের অনেকেই বলেছিলেন যে যখন তারা মরে গেছে এই যে আপনার যারা আপনার নুয়াল ইসরাত ইসলামের সম্প্রদায়ের মধ্যে মূর্তি তৈরি করেছিল যখন তারা মরে গেছে আহ তখন এই বুজুর্গরা মরে যাওয়ার পর তার ভক্তরা কবর তাদের কবর উপর অবস্থান করেছে তারপর শেষ পর্যন্ত ভাস্কর্য তৈরি করেছে হ্যাঁ, এইভাবে চলছিল কিন্তু সময় যখন পার হয়ে গেছে এরা মারা গেছে তখনই তাদের সন্তানরা তাদের বাদত শুরু করেছে তো এইভাবে আপনার সমাজের মধ্যে আপনার শিল্পের প্রচলন ঘটেছে নবী এবং নেককারদের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে সামনে আলবাইত এবং অন্যান্যদের আলোচনা পরবর্তীতে আসছে এইখানে এই পর্বে শেষ করছি ওসল্লাহ আলা মোহাম্মদ